জরুরি যাতে জীবনের খতিয়ান মিলানো যায় প্রত্যেক ব্যবসায়ী কিছুদিন পরে পরে তার ব্যবসায়ের হিসাব বিকাশ করে তার ব্যবসা লাভে আছে লাভে আছে দেখে লাভে থাকলে আল্লাহ শুক্র করে লসে থাকলে যারা বন্ধু বান্ধব আছে জ্ঞানী গুণী আছে তাদের সাথে পরামর্শ করে এর থেকে উঠে আসার উত্তরণের কি ব্যবস্থা বুদ্ধি পরামর্শ নেয় তো আল্লাহ তালা আমাদেরকে যে মূল্যবান হায়া দান করেছেন কোরআনের মাধ্যমে কিন্তু দায় দায়িত্ব জিম্মাদারি দিয়েছে এই জিম্মাদারি কতটুকু পালন করতেছি আমাদের মাঝে মধ্যে হিসাব করা দরকার আল্লাহ আল্লাহ তো প্রত্যেক দিন হিসাব মিলায় আগে বলেছি আমি শোয়ার সময় হিসাব মিলাম নেককার কি কি করেছি মোনা হয়েছে কিনা নিজের হিসাব নিজে নেওয়া তো আল্লাহ আল্লাহ তো প্রত্যেক দিন হিসাব মিলাই দিচ্ছে নেক কাজের উপরে আল্লাহ সফলতাই করতেছে গুনার উপরে শিক্ষা করতেছে সাথে সাথে সব ক্লিয়ার লেনদেন সাথে সাথে পরিষ্কার আল্লাহর কাছে অপরাধী থাকতেছে ঋণী থাকতেছে আমরাও চেষ্টা করি প্রত্যেক দিন খতিয়ান মিলাইছে প্রত্যেক দিন না হলে সপ্তাহে একদিন মিলাই না হয় মাসে একদিন মিলাই হিসাব মিলাই হাতিস আসছে আল্লাহ তালা এক্সাম নেওয়ার আগে তুমি নিজেই নিজের হিসাব নাও এমনকি হাসানের মেজারে বলা হবে যে আল্লাহ হিসাবের আগে তোমার আমল নামা তোমার সামনে পেশ করা হয়েছে এই আমল নামা দেখো এর মধ্যে গ্রেফতারা অতি অতিরঞ্জিত কিছু লিখেছে কিনা লিখলে অভিযোগ এবং এই আমল নামার ভিত্তিতে তুমি সিদ্ধান্ত করো তুমি কিসের উপযুক্ত বোঝা যায় প্রত্যেকে আমল নামা দেখে নিজেই সিদ্ধান্ত করতে সক্ষম যে সে ব্যস্ত উপযুক্ত না তাকে দলকে নিক্ষেপ করা উচিত নিজেই বল তখন আল্লাহ তার চিন্তা শোনাবেন না আল্লাহ বিচার তো মিজান নামক দাড়ি পাল্লার মাধ্যমে হবে ওটার আগে বলা হবে একরা কিতাব কোরআন শরীফের পনেরো আছে একরা কিতাব তোমার আমল নামা তুমি পড়ো তোমার হিসাব তুমি করো ওই হিসাবে নিজেই বুঝতে পারবে মানুষ সে কিসের উপযোগী কাজে দুনিয়াতে হিসাব মেলাইছে কোন থেকে আগে এই হিসাব মেলানোর জন্য এই পাঁচটা পয়েন্ট জরুরি তাহলে আজকে আমি বুঝতে পারবো যে এইগুলো হলো কমপ্লিট ইসলাম আকায়দের ব্যাপারে আমার কি অবস্থা আমার আকিদার মধ্যে ভুল আছে কিনা কিতাব ইমানের মধ্যে আমি ভ্রান্ত আকিদার লিস্ট দিয়ে দিই যেগুলো ভ্রান্ত আকিদা গলত আকিদা এর কোন আকিদা আমি পোষণ করতেছি জনগণকে ক্ষমতার উৎস মনে করি কিনা হ্যাঁ। পার্লামেন্টকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করি মনে করি কিনা গণতন্ত্রের নামে এবং খ্রিস্টানরা চুরি দিতে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী তারা যে কোনো আইন বানাইতে পারে চাই কোরআনের বিরুদ্ধে হোক চাই হাদিসের বিরুদ্ধে হোক তাদের অধিকার আছে এবং তারা আইন তৈরি করলে কারো কিছু বলার নেই পশ্চিমা গণতন্ত্রে পার্লামেন্টকে এই পাওয়ার দেয় আমি এটা বিশ্বাস করি কিনা যদি বিশ্বাস করি তা আমার ইমান নেই চলক এজন্য ভাবার যারা রাজনীতি করে তাদের উচিত রাজনৈতিক পয়সাটার ভিতরে যে কুপুরি কথাগুলো কি কথাগুলো ছড়াই সেটাই আছে এগুলো ওলামা একরাম থেকে তাহকিব করে বর্তন করা রাজনীতিবিদ আপনাকে পার করে পারবে না কোরআনে বহু আয়াত আছে সে যখন দোজকের ফেসলা হবে তো করবে না নেতাদেরকে ধরবে তোমাদের কথা মতো শুনে আজকে তো দোজকে আসলাম তোমরা কিছু করো তোমরা কিছু করো এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে জন্য তাকে প্রশ্ন করা হবে তো তোমাদের কথা তো এখন তো দলের ফেসা লাগে তখন তারা বলবে আজকে আমাদের কিছুই করার নেই আমাদের কিছু করার থাকলে অন্তত আমি নিজেকে দোদক থেকে বাঁচাইতে পারতাম আমিও তো বাঁচতে পারিনি তোমারে কি করবো সাপ বলে দিবে কেয়ামতের দিন নেতারা কি জবাব দেবে এটা কোরআন একাডেমির একাধিক আয়তা আল্লাহ তারা বলে যেগুলো বুঝেছিলে আপনাকে আগাইতে হবে কি জবাব দিবে আল্লাহ অগ্রি বলে দেবেন না চাহা যে হামে খবর না হই তোমরা এই জবাব দিবা আমি তো আগে বুঝতে পারি এগুলো করি চলবে না আল্লাহ সব কোরআনে বলে দিয়েছে এই জন্য প্রত্যেকটা মহল্লায় কোরআনের তর্জমান তফসিলের ক্লাস হওয়া উচিত যাতে অন্তত মোটামুটি ভাবে কোরআন আল্লাহ তালা কি বলে দিতেন কথাগুলো সামনে এসে যায় গোটা কোরআনে তাতে শুধু তর্জমাও করে দেওয়া হয় তাও কোরআনের মৌলিক কথাগুলো জনগণের সামনে এসে যাবে আল্লাহ এই করতে কিন্তু কিছুই যাবে না আল্লাহ একখানা কিতাব নাজের করছেন সেখান থেকে কি বলেছেন এ সম্পর্কে নিরানব্বই জন মুসলমান কিছুই জানে না এর জন্য কোরআনের তর্জমা সংক্ষিপ্ত তফসিল এর দশ পাঁচ জরুরি এই কথাগুলো বললাম আপনার ক্ষমতার উৎস পার্লামেন্টের এখন ছত্র পাওয়া যাচ্ছে যে কোনো আইন বানাইতে পারে ব্রিটিশ পার্লামেন্ট আইন বানাইছে শাশুড়িকে বিবাহ করা যায় তাদের প্রয়োজন পড়ছে তাদের প্রয়োজন পড়তে বলে পারেন মানে তারা যাতে বিবিধ থেকেও শাশুড়ি সুন্দরী হইতে পারে তখন কি করবে তাদের এদেরকে বৈধ করার জন্য আইন বানাই দেবে কিন্তু কোরআন কি কাউকে অধিকার দিয়েছে যে আল্লাহর আইনের বল খেলাম তো আইন তৈরি করবে তাও মুসলমানদের দেশে ইহুদি খ্রিস্টানদের দেওয়া করেন দপ্তরের নামে এই জন্য প্রথম পয়েন্ট হল ইমান আকিদা এইটা বিনষ্ট না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব অথচ আমাদের এই ব্যাপারে জানা নেই ক্লিয়ার কোনো ধারণাই ইমান কিসের নাম কিসে ইমান চলে যায় একটু ব্যস্ত করলে ইমান চলে যায় বেশি কিন্তু লাগে না বিষ একটুই একটা মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট এই ধরনের একটা কথা ইমান নষ্ট করার জন্য যথেষ্ট ইবাদত বন্দিগি এই নামাজ রোজা হ্যাঁ হজ কাপ কাপন দাফন এগুলোকে ইবাদত বলা এগুলো শূন্যতা থেকে না না আমাদের মর্জি মতো পর্যালোচনা করলে সুন্দরের খুব অভাব দেখা দেখি শোনা শুনি আমরা এই আমলগুলো করতেছি এর মধ্যে শূন্য কমই আছে খুব কম হালাল আমি বারবার বলি প্রত্যেকের দায়িত্ব তার সব কোন আলেমের কাছে পেশ করতে হবে হকানি আলেম মুক্তি যে আমার রোজগারের উপায় এটা এর মধ্যে হারাম আছে কিনা না যায় আছে কিনা প্রত্যেকের দায়িত্ব এটা আপনাকে সারা দুনিয়ার মাত্রা জানার দরকার নেই ব্যবসায়ী ব্যবসার মাত্রা জানেন চাকুরজীবী চাকুরির মাত্রা জানেন জমিন আছে জমিনের মাত্রা জানেন শিল্প কারখানা আছে ওটার মাত্রা জানেন আপনার লাইন আপনি জানেন এটাই বাজার হালাল রেজেক্ট মানুষকে আল্লাহর আনুগত্য থেকে নিয়ে যায় হারাম রেজেক্ট মানুষকে আল্লাহর নাফার মানের দিকে নিয়ে যায় হারাম রেজেক্ট খেয়ে আল্লাহর সাথে চলবে কঠিন হবে হারাম রেজেক্ট থেকে গোনার দিকে দাবিত করবে চার নম্বরে মানবাধিকার বান্দার হক আজকাল কাছে না মানবাধিকার দিচ্ছে সে নিজেই জানে না মানব অধিকার কি এটা সংস্থা কায়েম সংস্থা কায়েম করে যত অপরাধী আছে এদের পক্ষে অকালতি করছে এটা হলো অধিকার মানুষ খুন করতেছে এটা মানব অধিকার লঙ্ঘন হয়েছে না খুনিকে যখন পাকড়া করা হয়েছে এটা মানব অধিকার লঙ্ঘন সাপের উপর রহম করা বনি হাতের উপরে দুলক করা সাপের উপরের দিকে রহম করে রেজাল্ট রেজাল্ট হলো বনি আদমের উপরে জুলুম করা তারা সমাজের ভিতরে এই ধরনের খুনি সন্ত্রাসী ডাকু এদের পক্ষে কথা বলে গাওয়া হ্যাঁ? মানে বনি আদমের পরে জুলুম করা এত লোক খুন হয়ে গেল এটা মানবাধিকার লঙ্ঘন হোক না একটা খুনিকে বাঁচিয়ে দেওয়া হলো মানবাধিকার লঙ্ঘন হয়ে গেল এরা মানব অধিকার দিবে তা আল্লাহ বয়ান করছেন কোরআনে আল্লাহ রসুল সাল্লাম বয়ান করছেন হাদিসে একদম নির্ধারিত যে তোমার পিতা বেঁচে থাকলে এই সাতটা হক এতেকাল করলে এই আর সাতটা হক পিতা বিবির এই বারোটা হক আমি এই বারোটা হক সন্তানের এই ছয়টা হক একদম চূড়ান্ত করার হাতে বলে দিয়েছি এগুলো তো যিনি আমাদের খালেক মালিক তিনি বয়ন করবেন তাকে যারা স্বীকার করে না ক্ষুদার্থী তারা প্রত্যেকে মানবাধিকার বয়ন করে একজন আসল মানবাধিকার কি ইসলামের সামাজিকতা কি সামাজিকতা কি কার কি অধিকার এটা কোরআন হাদিস থেকে মন্থন করে এক জায়গায় করে লিখে দেওয়া হয়েছে হুকুকুল ইসলাম কিতাব করতে হবে এবং সেটাকে আদায় করতে হবে কারণ এটা আল্লাহ তালা মাফ করবেন না বান্দা হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না হাসরের ময়দানে আমাদের থেকে নেকি নিয়ে নিয়ে তাদেরকে দিয়ে দিল নেকি খতম যদি হয়ে যায় পাওনাদার থাকে তাদের গুণা আমাদের কাঁধে চাপানো হবে সিরিয়াস একজন ইসলামের দৃষ্টিভঙ্গি তোমার হক উসুল করার জন্য প্রেশার হওয়ার দরকার নেই তোমার দায়িত্বে কারোর হক রয়ে গেছে কিনা ওটার জন্য প্রেশার হও ওটার জন্য উদ্গ্রীব হও সব মানুষের মধ্যে যদি এই চিন্তা চেতনা এসে যায় তা আমারটা পরে আগে আমার ভাইয়ের হক আদায় করে দিই তো দেখা যাবে পরিণতিতে সকলের হক আদায় হয়ে গেছে সকলের হক আদায় হয়ে গেছে মালিক শ্রমিকের হক আদায় করার জন্য তৎপর শ্রমিক মালিকের হক আদায় করার জন্য তৎপর কারটা বাকি থাকে এটা একটা জরুরি জিনিস হুকুক বা আর পাঁচ নম্বরে অন্তরে রোগের চিকিৎসা করা আত্মশুদ্ধি করা বলা হয় এই পাঁচটা হল ইসলাম এই ইসলামকে কায়েম করার জন্য আল্লাহ তালা পদ্ধতি রাখছেন যে পদ্ধতি দ্বারা তাম আমি গ্রাম প্রত্যেকে নিজের যুগে আল্লাহ দিন কায়েম করেছিল সেটাকে বলা হয় দাওয়াত আল্লাহ অন্য শব্দে আমার বিল মারুফ নাহিয়ানিল মুনকার এই পাঁচটা জিনিস প্রত্যেকের ভিতরে কিভাবে আসবে অন্যের ভিতরে কিভাবে বাস্তবায়ন করবে এর প্রচেষ্টার নাম হল দাওয়াত এর প্রচেষ্টার নাম হল আমর বিল মারুফ নেতাদের আদেশ সব পথে আহ্বান নাহি আনিল মুরকা আল্লাহ নাফারমানি থেকে বিরত রাখা এর জন্য মানুষদেরকে বলা সংক্ষেপে যেটাকে দাওয়াত বলা হয় ওটাকেই অন্য শব্দে বলা হয় আমল বিল মারুফ সৎ কাজের আদেশ অসৎ কাজের এই জন্য সুরায় বলে আস আমরা পড়ে থাকি বলে আস ইন্দাল ইনসান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস সাবর এই সুরার প্রথম অংশের মধ্যে আল্লাহ তালা এই আমি এখন যে পাঁচটা বললাম এই পাঁচটাকে বয়ন করতে ইল্লাদিন আমানু এর মধ্যে ইমান ঠিক করো ইমানকে কুকুর সেরেক থেকে বাঁচাও এই পারি ওয়ামিনুসালি হাত এর মধ্যে আসছে বাকি ত্যাগটা বাকি ত্যাগটা ইবাদত বন্দীকে সুন্দর মতো করো রিজিক হালাল রাখো বান্দা হক আদায় করো আর আত্মশুদ্ধি করে গুনাহ বর্জন করো আল্লাহর নাফারমানি ছেড়ে দাও এই চারটে আছে অমিলুসালিহার তো প্রথম অংশের মধ্যে ওই পাঁচটাকে আনা হয়েছে দ্বিতীয় অংশের মধ্যে অতাওয়া তহবিল হাত অতাওয়া তহবিল সবর এই তৃতীয় অংশের মধ্যে এই আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার ওটা আনা হয়েছে ওই পাঁচটা জিনিস তুমি নিজের ভিতরেও ফিট করো অন্যের ভিতরেও ফিট করার জন্য চেষ্টা করো আর তার উপায় কি হবে তার উপায় হবে দাওয়াত অন্যকে দাওয়াত দাও অন্যকে ইমানের দাওয়াত দাও অন্যকে লেখা বলে দাওয়াত দাও তোমার দাওয়াতের বরকতে আল্লাহ তাকেও দিনদারি নসিব করবেন তোমাকেও নসিব করবে তোমাকেও নসিব করবে সেই সুরাওয়াল আস আমরা অনেকেই জানি সম্ভবত সব মুসল্লি এই সুরাটা জানে যেটুকু ছোট্ট সুর এবং এই সুরা সম্পর্কে ইমামে সাফি রহমতুল্লাহ বলতেন যে এই সুরাটা এত পরিপূর্ণ যে আল্লাহ তারা শুধু সুরা লাভ যদি নাজিল করতেন দুই লাইন কিন্তু মাত্র তাহলে এটাও মানব জাতির হেদায়তের জন্য যথেষ্ট হয়ে গেছে ওকে আল্লাহ আমাদেরকে ভুলে বলার জন্য অনেক কথাই বলছে আমাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ দুনিয়ার আকর্ষণ খতম করার জন্য অনেক কথাই বলছেন এটা আল্লাহ তালা দয়া যদি কারো প্রতি মায়ের মহাপত থাকে আপনি তাকে অনেক বুঝাই বলবেন যতক্ষণ না বুঝবে আপনি যুক্তি তর্ক দিয়ে বলবেন তাকে আল্লাহ কিন্তু আমাদেরকে খুব মহব্বত করে এমনকি সৃষ্টির মধ্যে আমাদেরকে প্রথম কাতারে রাখে শ্রেষ্ঠ দ্বিতীয় কাতারে দিন তো তৃতীয় কাতারে এত মহব্বত করেন আমাদের সেই জন্য আমাদেরকে বুঝায় বলার জন্য তিরিশ পারা নাজের করতে কিন্তু আমাদের হেদায়তের জন্য রাস্তা পাওয়ার জন্য ইমামের সাফি রহমাতুল্লাহ বলতেছেন চার মাঝাবের এক মাঝাবের ইমাম তিনি তিনি বলতেছেন সুরাল আম মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ অন্য কোন সুরা নাজেল নাও করতেন এখানে যথেষ্ট হয়ে গেছে এত পরিপূর্ণ সুরা সেই সুরার মধ্যে পাঁচটা জিনিসকে প্রথম আনা হয়েছে এই পাঁচটা হলো ইসলাম দ্বিতীয় লাইনের মধ্যে ওই পাঁচটাকে নিজের মধ্যে আর আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করার তরিকা বলা হয়েছে এই পাঁচটা দাওয়াত লাগানো মানুষকে দাওয়াত দাও তো আল্লাহ তারা তার কেসমতে হেদায়াত থাকলে তাকেও দান করবেন আর তাকে আল্লাহ দান করুন না নাই করুন দাওয়াত দেনে ওয়ালাকে আল্লাহ অবশ্যই এই পাপটার করে আমল করার পূর্ণাঙ্গ দিনদার হওয়ার মুক্তি হওয়ার তৌফিক দান করবে আপনি তাকে দাওয়াত দিবেন সে মানবে কিনা বলা যায় না নিশ্চিত বলা যায় মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু আপনি আমি তো উপকৃত হবো এটা নিশ্চিত যাকে দাওয়াত দিব তার উপকার হবে কিনা এটা নিশ্চিত না কিন্তু যে দাওয়াত দিবে তার তো উপকার হবে এটা নিশ্চিত সুরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলেছেন দিচ্ছেন আলাইহিম আম লাম فهم لا يؤمنون এটা নির্দিষ্ট কিছু কাফের সম্পর্কে না হয়েছে যে কাফের গুলো ইসলামের এত বিরোধিতা করছে যে বিরোধিতা করতে করতে তাদের দিলের মধ্যে শিলমোহর লেগে গেছে এরা ইমান আনবে না শিলমোহর লেগে গেছে খতম আল্লাহ এটার সম্পর্কে আল্লাহ বলতেছেন হে আমার রসুল এদেরকে আপনি দাওয়াত দেন বা না দেন কোনো ফায়দা হবে না ওদের জন্য কোনো ফায়দা হবে না ওরা ইমান আনবে না সওয়াউন আলাইহিম দাওয়াত দেন বা না দেন ওরা ইমান আনবে না ওরা একই অবস্থায় থাকবে ওদের জন্য বরাবর এই যে সওয়াউন আলাইহিম দাওয়াত দেন বা না দেন তাদের জন্য বরাবর তাদের জন্য বরাবর আপনার জন্য বরাবর বলে নেই এর তফসিলে লিখতেছেন বোঝা গেল যাকে দাওয়াত দেওয়া হচ্ছে যদি ইমান না আনে সৎপথে না আছে সেটা ভিন্ন জিনিস কিন্তু যদি দাওয়াত দিলেন আল্লাহ তাকে দিনদারি নসিব করবে তাকুয়া নসিব করবে এটা নিশ্চিত এই জন্য সুরাল আসের মধ্যে কথা বলে দেওয়া হয়েছে যে এই পাঁচটা জিনিস আপনার আমার ভিতরে আল্লাহর জমিনের ভিতরে দাওয়াটা তারা জিন্দা হবে দাওয়াত দিনের প্রচার প্রসার আমাদের দেশে দাওয়াত তবলিগের নামে মেহনত চলতেছে আলহামদুলিল্লাহ কিন্তু এটা বোঝা ভুল এটাই একমাত্র দাওয়াত এটা দাওয়াতের একটা উত্তম পদ্ধতি এটা একটা উত্তম পদ্ধতি এটা কিন্তু দিনের সমস্ত দাওয়াত ওখানে সীমাবদ্ধ হয়নি তো ওখানে যে শিলমোহর লাগে আছে তারপরে কথা বলে দাওয়াত হবে এটা শরীর বলবে ওটা একটা উত্তম ব্যবস্থা কিন্তু কেউ কোন সমস্যার কারণে জরুরতের কারণে সীমাবদ্ধতার কারণে সে এখানে যাইতে পারে নাই কিন্তু সে তার নিজের গতিতে তার আত্মীয় স্বজন তার বন্ধু বান্ধব হ্যাঁ তার যারা পরিচিত জন তাদেরকে সে দিনের কথা বুঝাইছে গোনা বন্ধ করার জন্য অনুরোধ জানাইছে তো শরিয়াত এটাকেও দাওয়াত বলবে এটাও দাওয়াত এটাও দাওয়াত তাহলে একটা ব্যাপক জিনিস এমনকি কিতাবে লিখছে মজদের সঙ্গে আজাদ দিচ্ছে এটাও দাওয়াত একটা এবং দিনই কিতাব লিখতেছে মুখে বললো না খালি কিতাব লিখলো এটাও দাওয়াত তার লেখনি লোকেরা পড়তেছে না পড়েছে দিনের দিকে আগাইতেছে না ওটা তার দাওয়া দাওয়া আপনার আমল আখলা খুব সুন্দর এটাও দেওয়া আপনি না আমল আখলাকে সুন্দর করতে পারলেন এটাও দেওয়া কেন এখন আপনাকে দেখে হাজার লোক ভালো হবে একজন আমল আখলাখ ভালো না কথা ভালো এরা দেখে একে দেখে তো হৃদায়ত পাবে কথা সুন্দর আমল বলো আর একটা লোক কথা বলে না আমল সুন্দর ওকে দেখে দেবে হাজার লোক হেদায়ত পাবে শুধু ওকে দেখে ওর কোনো বয়ানের দরকার নেই সব জায়গায় বয়ান লাগে না সূর্য আমাদেরকে উপকার করতেছে সূর্যের কোনো বয়ান নেই বয়ান ছাড়াই বিশ্ববাসীকে উপকার করতেছে চন্দ্র উপকার করতেছে হাওয়া উপকার করতেছে কারো কোনো বয়ান নেই একজন আল্লাহ আল্লাহ তার পাওয়ার তো সূর্যের থেকে বেশি চন্দ্র থেকে বেশি তাকে দেখে দেখে হাজার লোক ইমান নিয়ে আসে খাজা মহিনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই দিল্লি থেকে আজমির পর্যন্ত হেঁটে গেলেন ওনাকে দেখে নব্বই হাজার হিন্দু মুসলমান হয়ে গেল ওকে দাওয়াত সব দেননি ওনাকে দেখে মুসলমান হয়ে গেল নব্বই হাজার অমুসলিম মুসলমান হয়ে গেল একটা মানুষ হচ্ছে আখলাখকে বাড়াইতে পারে নিজেকে কোরআন হাতে আমল দ্বারা সাজাইতে পারে ওইটাই দাওয়াত হয়ে তো কোরআন হাদিসে দেখা যেতেছে এই পাঁচটা জিনিসকে নিজের ভিতরে আনা এবং অন্য ভাইয়ের মধ্যে ফিট করার একটাই তরিকা দাওয়াত তাই আপনি কাকরাইলে দাওয়াত দেন তাই আপনি নিজের গতিতে দাওয়াত দেন দাওয়াত দিতে হবে একটা দায়িত্ব আপনাকে আমাকে হাসনের ময়দানে নামাজ পড়ছি কিনা এটা ঠিক যেমন প্রশ্ন করা হবে আল্লাহ দিন আল্লাহ জমিনে কায়েম করার জন্য নিজের ভিতরে কায়েম করার জন্য অন্যকে দাওয়া দিয়েছিলাম কিনা সব কাজের আদেশ করেছিলাম কিনা গোনার থেকে বিরত রাখার জন্য অনুরোধ জানিয়েছিলাম কিনা এটাও প্রশ্ন করা হয় ঠিক যে পরিমাণ নামাজের প্রশ্ন করা হবে রোজার প্রশ্ন করা হবে হজ জাকাতের প্রশ্ন করা হবে ওই একই পরিমাণ দাওয়াত সম্পর্কে আমল বিল মারুফ সম্পর্কে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে এই জন্য হবে যে এই কাজটা ছিল আম্বিয়া একরাম আলাইমুসালাম এই কাজ করতেন আম্বিয়া একরাম আলাইমুসালাম কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ যখন আখরি পাইগম্বার ঘোষণা করলেন আখরি আর নতুন কোন নবী আসবেন অপরদিকে তিনি যে দিন আনছেন কোরআন আনছেন এটা সম্পর্কে ঘোষণা করলেন যে কেয়ামত পর্যন্ত এটাই চলবে আর কিছু চলবে না বিদায় হজে আরাফা ময়দানে এই একটা নাজের হল আল্লাহ ঘোষণা করে দিলেন আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কেমন পর্যন্ত আমার ইসলামকে মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করলাম ইসলাম যারা আমল করবে তাদের উপরে রাজি হয়ে গেলেন ঘোষণা করেছে নবী আসবেন না কোন অপরদিকে এইটাই কেমন পর্যন্ত ইসলামটাই কেমন পর্যন্ত চলবে এখন আপনি নিজে ফেসলা করেন আমার বয়স ভাবে আপনি বুঝেন নবী আর আসবেন ইসলাম এটা চলতে কোন পর্যন্ত কেমন পর্যন্ত তাহলে কিভাবে চলবে কিভাবে চলবে নবী তো আসবেন না ওখানে একদম সিল মোহর মেরে দেওয়া হয়েছে আমি আর এক সময় বলছিলাম যে একটা সুন্দর বিল্ডিং একটা ঈদের জায়গায় খালি সবাই প্রশংসা করছে এত সুন্দর বিল্ডিং একদম বেমিশাল যার কোনো নজির নেই কিন্তু দুঃখ করতে যে একটা কেন দেওয়া হয়নি তাহলে আর কোনো খুঁত থাকতো না এই উদাহরণ দিয়ে নবী করিম সাল্লাম বলেন নবুয়াতের সেই বিল্ডিং এর যে একটা একটা ঈদ যে কম ছিল অসমাপ্ত ছিল ওই ঈদটা আমি মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য এক এক আঙ্গিকে এক এক সময় এক এক এক্সাম্পল দিয়ে তিনি বুঝাইছে বুঝাইছে এইভাবে বুঝাইছে আখের ঈদ আমি মোহাম্মদ রসুল্লাহ কিন্তু এখন যদি কোন নবী আসে তাহলে কোথায় লাগে না ওখানে আর খালি নাই কোনো খালি ছিল আমাকে ব্যবহার করা হয়েছে তো নবী আর আসবেন না অপরদিকে এই দিন তেরামত পর্যন্ত চলবে পিছনের সমস্ত দিনকে বাতিল করে দেওয়া হয়েছে এক সময় ইহুদি ধর্ম ঠিক ছিল এক সময় খ্রিস্টানদের ধর্ম ঠিক ছিল এক সময় ব্রাহ্মণদের ধর্ম ঠিক ছিল ব্রাহ্মণ তো ইব্রাহিম থেকে আসছে ঠিক ছিল কিন্তু এখন সব দিন দেখছে বাতিল করে দেওয়া হয়েছে এইগুলো মানলে এখন বেচতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই এমনকি কোন মুসলমান যদি বিশ্বাস করে ওই সমস্ত ধর্ম যারা ফলো করতেছে ওরা যদি ঠিক মতো করে তো ওরা স্বর্গে যাবে না ওই লোকটার ইমান থাকবে না কোন মুসলমান এই বিশ্বাস করলে সে ইমানের গন্ডি থেকে বের হয়ে গেছে বেইমান হয়ে গেছে কাতার হয়ে গেছে তার স্ত্রী তার থেকে তালাক প্রাপ্ত হয়ে গেছে তার পিছনের জীবনের সমস্ত আমল মাটি হয়ে গেছে বরবাদ হয়ে গেছে শেষ সাংঘাতিক কাজেই ইসলাম একমাত্র ধর্ম একমাত্র নবী আর আসবেন না তাহলে এটা দুনিয়াতে টিকবে কিসের কারণে কিভাবে টিকে থাকবে এই জন্য আল্লাহ তালা ব্যবস্থায় দিয়েছেন নবী আলাইসালামদের যে কাজ এই কাজটা এই উন্মতের উপরে দেওয়া হয়েছে আলেম হোক আলেম না হোক সকলের কাজে চালানো হয়েছে সকলের কান্দে তোমার নবী শেষ নবী তাহলে ওনার এই মিশন কিভাবে চলবে প্রত্যেকে কাজ করতে হবে দাওয়া এই জন্য আল্লাহ রসুল বলছেন হে আমার উম্মত তুমি যদি আমার একটা বাক্য জানা একটা ওই একটা বাক্য অমুসলিমদের কাছে বা তার আমল ঠিক না খারাপ আমল আল্লাহ তার কাছে পৌঁছে যাবে তাদের কাছে হবে মুসলমানদের মধ্যে যারা ভুল পথে আছে নামাজ নেই রোজা নেই নানান রকম গুণার ভিতরে লিপ্ত তাকে দাওয়া দিতে হবে ওই গুণা থেকে ফিরে আনার জন্য সবার কাছে দাওয়া দিতে হবে তো যারা আলেন তাদের তো অনেক বড় দায়িত্ব তারা দাওয়াতও দিবে আবার তালিম করবে তালিম ইমান একে বলে নামাজ এইভাবে পড়তে হবে আল্লাহ একে বলে দাওয়াত তালিম কিন্তু যারা জনসাধারণ তাদেরকে দাওয়াত দিতে বলা হয়েছে এবং দিনের মোটা মোটা কথাগুলো দাওয়াত দিতে বলা হয়েছে তারা সূক্ষ্ম কথা বলতে পারবে আর ভুল করবে তারা এই দাওয়াত দেবে ভাই একমাত্র ধর্ম দুনিয়া আখেরাতের কল্যাণের একমাত্র ধর্ম ইসলাম এই কথাটা যে কোনো মুসলমান একটা খ্রিস্টানের কাছে একটা ইহুদের কাছে একটা হিন্দুর কাছে বলতে পারবে দেখো আবার লেটেস্ট তোমার তা এখন রিজেক্টেড হয়ে গেছে তুমি এটাকে গ্রহণ করো দুনিয়া তো শান্তি পাইবা আশা তো শান্তি পাইবা এটা একমাত্র সেই ধর্ম এই কথা একটা সাধারণ মুসলমান বলতে পারবে পাঁচক্য নামাজ পড়তে হবে রমজানের রোজা রাখতে হবে নেশাব পরিমাণ মাল হলে জাকাত দিতে হবে নেশাব পরিমাণ মাল হলে বাইতুল্লাহ হজ করতে হবে এরকম মোটা মোটা কথা যে কোনো মুসলমান বলতে পারবে এই জন্য তাদেরকেও দাওয়াতের কাছ থেকে রেহাই দেওয়া হয় নাই নবী করিম সাল্লাম এই জন্য বিদায় হজে যতবার ফুটবল দিতেন মক্কাতে ফুটবল দিতেন আরাহায় ফুটবল দিতেন মিনায় ফুটবল দিতেন সব ফুটবল এই কথাটা বলেছেন স্বামী বাল্লিকে শাহিদুল ভাই তোমরা যারা আমার কথাগুলো শুনতেছ যারা শুনতেছে না তাদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিবে তোমরা যারা আমার কথাগুলো কাছের থেকে শুনতেছ তোমরা অনুপস্থিত লোকদের কাছে আমার কথাগুলো পৌঁছে দিল এখন লক্ষ্য করেন ওইখানে যারা উপস্থিত ছিলেন এক লক্ষ ত্রিশ হাজার সাহারা গ্রামের মতো এর মধ্যে আলেম যারা শত শত হাতির জানতেন এর সংখ্যা হাতে বলা এর সংখ্যা হাতে বলা বাকি সব তারা সাধারণ লোক ছিল কিন্তু আল্লাহ তাদেরকে তৌফিক দান করছিলেন নবী করিম সাল্লাহ সাল্লামের সহকার্যে তারা ধন্য হয়ে গেছিল তারা কেউ ব্যবসায়ী কেউ কৃষিজীবী কেউ অন্য কিছু কর্মেওয়ালা কিন্তু তারা যে নবী করিম সাল্লাহ সাল্লামের সব আছে তারা মজলিতে বসতে পারছিলেন এই কারণে আল্লাহ তালা তাদেরকে এত মাকাম দান করত এবং রসুলের দিনের জন্য তারা অকাতরে যান বিসর্জন করার জন্য তৈরি ছিল খালি তৈরি না অনেক খারাপ যান তারা দিয়েও এই কারণে আল্লাহ তালা তাদেরকে এই উন্মতের মধ্যে সর্বোচ্চ মাকাম দান করেছেন কিতাবে লিখতে যে সারা গ্রামের পরবর্তী জামানা থেকে নিয়ে ওনাদের পরবর্তী জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত অলি গজ কুতুব আবদাল দুনিয়াতে আসবে এদের সকলকে যদি এক পাল্লা রাখা হয় আর একজন সাধারণ সাহাবি যিনি ব্যবসায়ী বা কৃষিজীবী ছিলেন আলম সাহাবি না সাধারণ সাহাবি রসুলের মজলিসে বসতেন দুই চোখকে রসুল্লাহকে দেখতেন আর এই লোকটাকে যদি আর এক পাল্লা রাখা হয় তো কেমন পর্যন্ত আলাদাওয়ালা সমস্ত দশ কুতুব ওলা পাল্লা হালকা হয়ে যাবে সাহাবের পাল্লা হারিয়ে হয়ে আল্লাহ তাদেরকে এত বড় মাকাম না এত বড় মাথা তো আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাম এই দাওয়াতের দায়িত্ব যখন দিচ্ছিলেন তো বাসনি করে ওলামা সম্মেলন করে ওদেরকে দেন নাই পাচ্ছেন তিনি তোমরা আলমরা একদিন হয়ে দাও তোমাদের বিশেষ দায়িত্ব দিয়ে যাচ্ছে বলেন তিনি এই এক লক্ষ ত্রিশ হাজার সাহাবাহিকেরামকে তিনি সকলকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমি যে দিন আনছি তোমরা যে যতটুকু আমাকে শিখছো এটুকু দেওয়া হবে যে কারণে হজ কমপ্লিট করে যখন তারা দেশে ফিরল দেশে ফেরার পরে দেশে ফেরার পর ওইখান থেকে কিন্তু দেশে ফেরার পরে তারা এই দাওয়াতের মিশন নিয়ে সারা দুনিয়াতে ছড়াই ছিটাই পড়ল আজকে সুদানের মধ্যে একটা গ্রাম পাওয়া যেতেছে যে গ্রামের নাম সাহাব সেখানে নয়জন সাহাবি কবর আমার এই হজরত সফরে অনেক লোকের সাথে পরিচয় হলো একটা যুবকের সাথে পরিচয় হলো এর বাড়ি হলো চীন চীন বাড়ি জুমান নামাজের আগে ও আবার পাশে বল তো সুরত ফেরত আমি বুঝতে পারছি না যে আরবি বলতে পারে কিনা আমি নাম নাম না তাকাল্লাম মিলা আমি বলতে পারি তো তার সাথে আগে যারা কথাবার্তা বলো তোমার বাড়ি কোথায় কি করো সে ভালো আগে বলবো আমি আশ্চর্য হয়ে তুমি এবার আগে কোথায় শিখলাম বলে আমাদের দেশে কিছু কলেজ ভার্সিটিতে ভাষা হিসেবে আরবিও শেখানো হয় কোরআন তো শেখানো হয় না আরবি শেখানো হয় আমি সেখানে আরবি শিখি হজ করতে আসছে ওইখানে সে মক্কাতে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে জামিয়া উম্মুল কোরআন সে হজের পরে এখানে ভর্তি হয়েছে ওই ছেলেটা আমাকে বললো যে তারা যে বস্তিতে নামাজ পড়ে এখান থেকে এক কিলোমিটার দূরে একজন সাহাবি কবর এই ছেলেটার বাড়ি চীন চীনের দক্ষিণ অঞ্চল এবং সে বলল তাদের বস্তির থেকে এক কিলোমিটারের ভিতরে একটা কবর আছে একজন সাহাবির কবর শুধু বুঝাও তোমার ঘটনা বললাম যে আল্লাহ রসুল সাল্লাহকে দায়িত্ব দিয়ে গেলেন যে আমার থেকে তোমরা যা শিখছো এটা দুনিয়া আমার কাছে তোমরা না ওদিকে আফ্রিকা আর এদিকে কোন সাহাবিকে পাইবেন না কৃষি করতে করতে মরে গেছে হ্যাঁ ব্যবসা করতে করতে মরে গেছে কোন সাহাবের জীবনে পাইবেন না তারা কৃষি করছে আবার সময় বের করে দাওয়াতের কাজ চলে গেছে ব্যবসাও করছে আবার সময় বের করে কিছু টাকা পয়সা মালিক হয়েছে কিন্তু বিবি বাচ্চাকে দিয়ে পাখিটা দিয়ে সে দাওয়াতের কাজ চলে গেছে টাকা শেষ হয়ে গেছে আবার চলে আসে আবার কিছুদিন ব্যবসা বাণিজ্য করছে টাকা পয়সা জমা করছে করে বিবি বাচ্চাকে খোরাক দিয়ে চলে গেছে একসাথে চালাইছে বিবি বাচ্চাকে দেখাশোনা করছে ব্যবসা বাণিজ্য কৃষি চালাইছে আবার দাওয়াতের কাজ চালিয়েছে আমাদের মতো কেউ ব্যবসা করতেছি ব্যবসা থেকে সে কবরে চলে গেছে এইরকম কি এই জন্য এই কাজটা আমাদের জন্য নেহায় জন্য তাই আপনি সময় লাগে করেন যে কোনো ভাবে করেন এই কাজটা জরুরি জরুরি করছেন কোন পদ্ধতিকে জরুরি করে নাই একটা পদ্ধতিকে জরুরি করে নাই এই পদ্ধতি শুরু হয়েছে হজরত ইলিয়াস যে এই পদ্ধতি ফরজ হয় তাহলে এর আগের মুসলমানদের কি হবে যদি বলা হয় দাওয়াত দিতে হলে এই এইভাবেই দিতে হবে আর কোন পদ্ধতি হবে হ্যাঁ তাহলে ওনার আগে যে তেরোশো বছর গেল তাদের কি হবে তারা সব ধার নেবে তারা দাওয়াত করে নাই তারা দাওয়াতের কাজ করছে এদের ওঠা একটা পদ্ধতি ওটাও একটা পদ্ধতি এবং খুব হাক্রানি পদ্ধতি সেই পদ্ধতি আর যদি আপনি অন্যভাবে বলেন এটাও হবে আপনি কিতাব প্রস্তাব করেন আপনি দাওয়াতুল হকের নামে করেন আপনি হকানি ওলামায় কেরামকে দিয়ে অজমাবিলের ব্যবস্থা করে করেন সব দাওয়া কাজটা করতে এই কাজের কারণে নবীদের কাজ ছিল সেই কাজটা আল্লাহ তালা আমরা শেষ নবী খাতামুল নবীনের উন্নত হওয়ার কারণে বিনা দরখাস্তে এই কাজটা আমরা পেয়ে গেছি এই কাজটা ধরে রাখতে পারলে লাভ কি আমাদের চিন্তারি ঠিক থাকবে কাতাররা আমাদেরকে দেখে দেখে মুসলমান হবে দাওয়া তো বেশি দেওয়া লাগবে দেখে দেখে এখন তো আমরাই কিন্তু কাতারদের ইসলাম গ্রহণের পথে অন্তরায় আমরাই এই জন্য হয় কাফেররা ইসলামে বহু কিতাব রিসার্চ করে করে মুসলমানদের উন্নত লাভ সম্পর্কে ধারণা পায় কিন্তু যখন ওদের সরেজমিনে তদন্ত করে যে এই মুসলমান নামে এখন যারা আছে তারা কেমন দেখে যে কিতাবের সাথে কোনো মিল নেই এবং সে দেখে এখন মুসলমান নামে যারা আছে তার থেকে আমি সত্য কথা বেশি বলি কাপেরটা দেখি তার থেকে আমার আমার আমানতদারি বেশি আছে তার থেকে আমি ব্যবসার ভিতরে স্বচ্ছতা বেশি বজায় রাখি তখন তার মাথার ভিতরে একটা আঘাত হয় আমি যখন সমস্ত আখলা ওর থেকে ভালো তাহলে মুসলমান হইলে কি ফায়দা সমস্ত গুণের প্রথম ব্যবসার ভিতরে মিথ্যা কথা বল ও তো টাইম দিয়ে টাইম ঠিক রাখে না ও তো দুই নম্বরই করে ও তো মালে ভেজাল দেয় আমি তো বলি না তাহলে আমি এত উন্নত আখলা হয়ে হ্যাঁ ওর ওরটা গ্রহণ করবো কেন এই লোকটা ইসলাম থেকে আগেই ছিল কিন্তু এই নামটা হচ্ছে মুসলমান যার কাছে ইসলামে আখলাপ নেই এই লোকটা ওকে ইসলাম কবল করার জন্য অন্তরায় হয়ে গেল বাধা হয়ে গেল আমাদের কারণে কাঁথাটা ইসলাম গ্রহণ করতে পারতেছে না যা আগাইতেছে আমাদেরকে দেখে দেখে পিছাইছে এই জন্য আমাদেরকে সুন্দর করতে হবে কোরআন হাদিসে আমাদের যে সিফাত বলা হয়েছে ওই সিফাত থাকতে হবে ওই সিফাত থাকতে হবে এবং সেটা তখন হবে যখন আমরা অন্যকে দাওয়াত দিব অন্যকে যে নেক কাজের দাওয়াত দেয় গুণা ছেড়ে দেওয়ার দাওয়াত দেয় সে গুণা করতে পারে না সে গুণা করতে পারে না আগুন দাওয়াতটা কিসের মতো আগুনের মতো পাকানো বস্ত যদি আপনি ঠিক রাখতে চান নষ্ট হবে না গ্রামগঞ্জে তো ফ্রিজ দেন তাদের সম্বলটাই আগুন তাদের সম্ভব আগুন পাকানো বস্ত যদি ঠিক রাখতে চায় তা আগুনের শোভা টানতে হবে আবার কাঁচাটাও যদি পাকাইতে চায় তো কোথায় আসতে হবে আগুনের শোভা টানতে হবে পাকানোটা ঠিক রাখার জন্য আগুন কাঁচাটা পাকাইতে গেল আগুন ঠিক দাওয়াত এমন একটা জিনিস যে আগের থেকে মুসলমান হয়ে আসছে তার মুসলমানিত্ব ঠিক রাখার জন্য এ দাওয়াত তাকানো বস্তু ঠিক রাখা যে আগের তো মুসলমান ছিল তার মুসলমানিত্ব সহিভাবে ঠিক রাখার জন্য দাওয়াত যে এখনো মুসলমান হয় নাই তাকে মুসলমান করার জন্য এ দাওয়াত আগুনের প্রবাসে না মিলে পাকানোটাও নষ্ট হয়ে যাবে আর কাঁচাটাও পাকবে না দাওয়াত না থাকলে আমাদের মুসলমানের তো থাকবে না নাম কেউ আসছে মুসলমান একটু আগে বললাম কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই মুসলমানের মুসলমানের তো কিতাবে আছে তার সাড়ে তিন হাত বডির মধ্যে তো নেই সাড়ে তিন হাত বডির মধ্যে তো ইসলামে আখলাখ নেই কেন নেই ওই দাওয়াতের কাজে অলসতা করার জন্য এইখানে কুরবানি পেশ না করার জন্য আজকে আমাদের মুসলমান একটু কমজোর হয়ে গেছে অপরদিকে যারা আসবে তারা আসতে কাজে আগুনের উদাহরণটা আমরা বুঝতে পারি তাহলে দাওয়াত বুঝতে সহজ হবে ঠিক একই ধরনের পাকানো গোস্ত ঠিক রাখে কাঁচা দাও পাকা দাওয়াত দ্বারা মুসলমানরা মুসলমানের তুলনায় কায়ে থাকে এবং কাফেরদের জন্য ইসলামে দাখিল হওয়ার দরজা খুলে দেয় এই কাজটা আমাদের করতে হবে এই ব্যাপারে আরো জরুরি আলোচনা রয়ে গেছে ইনশাআল্লাহ আমি পরে বলবো যেটা না করলে আমাদের কি কি ক্ষতি হবে করলে তো আমরা খায় উন্মত সর্বোত্তম জাতি সর্বোত্তম জাতি এই কাজটার কারণেই এই টাইটেল দেওয়া হয় নামাজ রোজার কারণে দেওয়া হয়নি নামাজ রোজা হজ দেখাত আগের সমস্ত উন্মত করে আসছে সমস্ত উন্মত করে আছে তাদেরকে তো খায়ের উন্মত বলা হয়নি কিন্তু নবীদের সিলসিলা যখন শেষ হলো নবীর কাজটা যখন আমরা পাইলাম ওই কাজের বদৌলতে এই টাইটেলটা খায়ের উন্মত সর্বোত্তম উন্মত এই টাইটেলটা আমাদেরকে দেওয়া হয়েছে বহু বড় আমাদের এটা একটা প্রশংসা আরো অনেক ফজিলাত আছে সেটাও বলা হবে এবং এই কাজ না করলে কোরআন হাতিদের দৃষ্টিতে কি কি বিপদ আসবে আমাদের উপরে কি কি মুসিবত আসবে এটাও ভালো হবে তো আজকে এই মজবুন এই বিষয়বস্তু আমি এই জন্য এনেছি যে এখন এই দাওয়াতের কাজের উপরে একটা ইস্তেমা শুরু হয়েছে আমাদের দেশে বিশ্ব ইস্তেমা টঙ্গির ময়দানে কাজে আল্লাহ আমাদের যাদেরকে সুযোগ দান করেছেন অবস্থা দান করেছেন তারা আমরা এখানে বসে সময় নিয়ে সেখানে থেকে এই কাজটাকে বুঝতে চেষ্টা করি বুঝতে চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ আমাদের দিনদারি মজবুত হবে আর আমরা আলোচনা হব আমাদের তারা আল্লাহ তারা হাজার লোকের হেদায়তের ফেসলা করবে আমরা এই আজকে রাস্তার থেকে শুরু হয়ে যাবে সন্ধ্যা থেকে বা গতকাল থেকে শুরু হয়ে গেছে সামনে আরো এক দুই দিন আছে আমরা কিছু সময় পারেক করে এখানে বসে বিদেশ থেকে অনেক আলেমোলাম আসছে তাদের বয়ান বাংলা অনুবাদ করে দেওয়া হবে তারা হাজার হাজার টাকা ব্যয় করে আসছে আমরা বিশ ত্রিশ টাকা খরচ করে তো তাদের থেকে উপকৃত হব এটা আমাদের একান্ত দায়িত্ব আল্লাহ তালা এই দাওয়াতকে বোঝা এবং এর দ্বারা আমাদের জিন্দারি মজবুত করার সকলকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ